أختاه يا نبع العفاف تصبري سيطل فجر من جراحك فانظري وستنجلي বোনদের নিয়ে বিশেষ আয়োজন উম্মহর নারীরা আমাদের গর্ব আমাদের শক্তি ও পরাক্রমের উৎস আমাদের সম্মান ও মর্যাদার প্রতীক তারা আমাদের মমতাময়ী মা আমাদের স্নেহময়ী বোন আমাদের প্রেমময়ী জীবন সাথী আমাদের সুখ দুঃখের অকৃত্রিম সঙ্গী দুনিয়াতে যেমন তেমনি আখেরাতেও মুসলিম মোহর সৌভাগ্য কল্যাণ ও সাফল্য অনেকাংশেই নির্ভর করে উম্মহর নারীদের ওপর তারাই এই উম্মহর পাওয়ার হাউস যুগে যুগে উম্মহর নারীরা অগণিত পূর্ণময় সন্তান উপহার দিয়েছেন এই উম্মাহকে যারা আল্লাহর জামিনে আল্লাহর রাজত্ব কায়েম করেছে পৃথিবীর বুক থেকে শির কোফর ও নাফরমানিকে ঝেঁটিয়ে বিদায় করেছে মানব জাতিকে চিরশান্তি ও অনন্ত কল্যাণের পথে পরিচালিত করেছে উম্মাহর বিনির মানে নারীদের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই তাদেরকে বাদ দিয়ে উম্মাহ কখনো সাফল্যের পথে চলতে পারে না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সালাফের সোনালী যুগে শিক্ষা দীক্ষা ও তালিম তরবিয়তের মাধ্যমে মুসলিম নারীদের যেভাবে তিলে তিলে গড়ে তোলা হতো তেমনটি আজ করা হয় না ফলে আজ উম্মাহর নারীরা নানা অধপতনের শিকার হচ্ছে একসময় যেসব মায়েরা আমাদের ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফরাই এবং ইমাম আহমদ রহমাহমুল্লার মতো ইলম ও আমলের সূর্য উপহার দিয়েছিলেন মোহাম্মদ বিন কাসিম তারিক বিন জিয়াদ নুরুদ্দিন জঙ্গি সালাহুদ্দিন আইবির মতো দিগ্বিজয়ী সিপাহ সালার পেশ করেছিলেন সেসব মায়েরা আজ কোথায় আজ খুবই প্রয়োজন উম্মাহর বীরপুরুষ নারীদেরকে যারা মুসলিম উম্মাহকে কোন সালাহদ্দিন উপহার দেবে কিন্তু নারীদের তালিম তার বিয়তকে এভাবে অবহেলার চোখে দেখে কিভাবে তা সম্ভব অনেকদিন থেকেই বোনদের জন্য সংক্ষিপ্ত পরিসরে কিছু কাজ করার কথা আমরা ভাবছিলাম আমাদের সাধ্যের মধ্যে আমরা বোনদের জন্য কি করতে পারি সেই ভাবনা থেকেই আমরা শুরু করতে যাচ্ছি বোনদের নিয়ে বিশেষ আয়োজন সলিহাত ইনশা আল্লাহ আল্লাহর তৌফিক সামিল হাল হলে আমরা এই চ্যানেলে আলোচনা করব বোনদেরকে নিয়ে তাদের তারবিয়া ও তাস্কিয়ার বিভিন্ন দিক নিয়ে তাদের দাম্পত্য জীবন নিয়ে তাদের সন্তান প্রতিপালন নিয়ে তাদের দৈনন্দিন জীবন নিয়ে প্রিয়বন্ধের বারবার স্মরণ করিয়ে দেব তাদের পূর্বসূরীদের কথা ইসলামী সভ্যতার বিনির্মাণে তাদের গৌরবময় অবদানের কথা দিনের প্রতি তাদের দায়িত্বের কথা আমরা আরও আলোচনা করব কিভাবে আমাদের বোনেরা দাম্পত্য জীবনকে সুন্দর ও সুখময় করে তুলবে কিভাবে পারিবারিক বিভিন্ন সমস্যা সামাল দেবে কিভাবে ইমান আমলে সমৃদ্ধি আনয়ন করবে ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা বোনদের কাছে আমাদের এই দিনই পয়গাম পৌঁছে দেবেন আপন আপন পরিবারে আপনার মা বোন স্ত্রী এবং অন্যান্য দিনী বোনেরা যেন আমাদের এই আয়োজন থেকে উপকৃত হতে পারে সবার সক্রিয় অংশগ্রহণে আমাদের এই প্রকল্পকে ফলপ্রসূ করে তুলতে পারে পরিশেষে দোয়া করি হে আল্লাহ আমাদের অক্ষমতা ও অযোগ্যতার কারণে বন্ধের জন্য আমরা কিছুই করতে পারিনি এই ছোট্ট কাজটি হলেও আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন হে আল্লাহ আমরা নিয়ত করেছি পরিপূর্ণতা দেওয়ার মালিক আপনি আমরা আপনার কাছেই তাওফিক চাই আপনি আমাদের কথাও কাজে এখলাস দান করুন আমাদের এই ক্ষুদ্র আমলগুলোকে কেয়ামতের দিন আমাদের নাজাতের ওয়াসিলা বানিয়ে দিন আমিন ইয়া রব্বাল আলামিন